বিরোধের সৃষ্টির মাধ্যমেই মাদারটেক মসজিদের সূচনা এই মসজিদটি এর বৈশিষ্ট্য হল যে এখানে কোরআন এবং সহি আদিসের অবাধ আমলের সুবর্ণ সুযোগ আছে যেটা অনেক জায়গাতেই হয় না বহু কষ্ট করে বহু ত্যাগের বিনিময়ে কারো ঘরের রুমের মধ্যে কারো বিল্ডিংয়ের ছাদের উপরে এইভাবে এমনও দিন আমাদের গেছে যে ঈদের জামাত আমাদের কোনো দিনী ভাইয়ের বিল্ডিংয়ের ছাদের উপরে আমাদেরকে আদায় করতে হয়েছে বহু রকমের ইতিহাস এর সাথে জড়িত সেই সূচনাকাল থেকেই যারা এর সাথে জড়িত ছিলেন তাদের মধ্যে অনেকে আছেন অনেকে বিদায় হয়ে গেছে যারা আছেন তাদেরকে আল্লাহ হায়াতে এবার দান করুন যারা বিদায় হয়ে চলে গেছেন আলা ইল্লিনে আজকের এই মহান কর্মের নেকি তার আল্লাহ পাক পৌঁছিয়ে দিন আল্লাহ আমি বহু চড়াই উতরাই পেরিয়ে এ পর্যন্ত এসেছে এই মসজিদটি আল্লাহ পাক প্রত্যেককেই আপন আপন জায়গায় প্রত্যেক নেক আমল কবুল করে নিয়ে তাদেরকে উত্তম পারিতোষিকে বিভূষিত করুন আল্লাহ আমিন সামনের দিনে চলার গতি কেমন হবে কিভাবে আমরা চলব রাসুল্লাহ সাল্লাম বলেন তাফাসাহু লাকুম জাগা করে দাও ভাইকে আল্লাহ পাক তোমাকে জাগা করে দিবেন মনোভাবটা আরো অনেক বড় করতে হবে এক সময় হয়তো আমরা অনেকেই থাকব না কথাগুলি ইতিহাস আকারে রয়ে যাবে আপনি আজকে যা করবেন আগামীকাল আপনার তা ইতিহাস ইতিহাস যেন কলুষিত না হয় আমল নামা যেন কলুষিত না হয় সেদিকে চেষ্টা করতে হবে আগামী দিনের চলার গতি চলার পথ কিভাবে হবে অনেকেই থাকব অনেকেই থাকব না অনেকেই বিদায় হয়ে চলে যাব সেই নীতি নির্ধারণ এমনভাবে হবে যেমনভাবে সাহাবাইকেরামগণ নীতি নির্ধারণ করেছিলেন আল্লাহ পাক তাদের পারস্পরিক আন্তরিক আন্তরিকতার সেই মহান কর্মকাণ্ড চিত্রায়িত করেছেন কোরআনুল ক্যারিমে আল্লাহ পাক বলছেন أعوذ بالله من الشيطان الرجيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه والسابقون الأولون পূর্ববর্তী অগ্রগামীগণ পরকালে মানুষ তিন ভাগে বিভক্ত হবে والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين একদল হবে অগ্রগামী আর এক দল হবে আসহাবুল মাইমানা ডানপন্থী আরেক দল হবে আসহাবুল মাস আমা বামপন্থী বামপন্থী ডানপন্থী আর অগ্রগামী দল পরকালে তিন দল হবে সুরায় ওয়াকেয়ার মধ্যে আল্লাপাক বলেছেন সেখানে আল্লাপাক বলেন কোন ওয়াসাবিকুন কোন أولئك المقربون في جنات النعيم যারা অগ্রগামী হবেন তারাই হবেন আল্লাহর নিকটবর্তী ওলাইকাল মুখারাবুল ফি জান্নাতিন নাঈম জান্নাতের নাঈমে তারা বসবাস করবে এরা কোথা থেকে আসবেন থুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন প্রথম শ্রেণীর প্রথম দিকের মুসলিম বেশি হবে মানে অগ্রগামী দলের মধ্যে সাহাবা তাবেইন আতবাউ তাবেইন থেকে লোক সংখ্যা বেশি হবে আর শেষ জামানার লোক সেখানে কম হবে অগ্রগামী দলের মধ্যে শেষ জামানার লোক চান্স পাবে কম আর শুরু জামানার লোক চান্স পাবে বেশি কেন রসুলাম বলছেন খায়রুল খায়রুল নাসে কারনি উত্তম মানুষ হলো আমার জামানার লোক তারপরে যারা আসবে তারপরে যারা আসবে এ হাদিসের ব্যাখ্যা হলো যে যেই দিনটা চলে যাচ্ছে এটা ভালো আর যেটা আসবে ওটা আরো ভয়াবহ কাজেই আজকের দিনটা ভালো যাচ্ছে কালকে যেটা আসবে ওটা আরো বেশি ভয়াবহ কিয়ামত যত কাছে আসবে ফেতনা ফসাদ তত বাড়বে কিয়ামত যত কাছে আসবে মানুষ বিভ্রান্ত তত বেশি হবে কিয়ামত যত কাছে আসবে মানুষ খারাপের পরিমাণ আরো বাড়বে কেউ কেউ বলেন যে এত ওয়াজ নসিহত হয় তো কাজ হয় না কেন ওয়াজ নসিহতে কাজ হয় না এ কথাটা ঠিক কেন কাজ হয় না যারা ওয়াজ করেন তাদেরও এখলাসের অভাব যারা করান তাদেরও এখলাসের অভাব আবার যারা শোনেন তাদেরও অনেক ক্ষেত্রে এখলাসের অভাব দেখা যায় মুখলেজ বান্দা অনেকটাই কমে গেছে এখন ওয়াজ নসিহত একটা ফ্যাশনে পরিণত হয়েছে খুদ্া শোনাটাও একটা ফ্যাশনে পরিণত এই মসজিদে খুদ্া শুনতে যাচ্ছে ওই মসজিদে খুদ্া শুনতে যাচ্ছে কোন মসজিদে কে খুদ্া দিবেন এটার একটা চার্ট তৈরি করে মানুষজন আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে তা আপনার মসজিদে যিনি খোদবা দিবেন উনি কি কোরআন হাদিস বলবেন না বলবেন তো তাহলে অন্য জায়গায় এত দৌড়াদৌড়ি এত ঘোরাফেরার কারণ কি এক হিসেবে খানিকটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে জিনিসগুলো সব মানুষকে ফ্যাশন আমি বলছি না কিছুটা ফ্যাশনে পরিণত হয়েছে এরপরে ওয়াগনসিয়াতে কাজ হচ্ছে যতটুকু ভালোর দিকে না গেলেও যতটুকু খারাপ হওয়ার কথা ছিল সেই খারাপির হাত থেকে আমরা অনেকটা বেঁচে গেছি এইটুকু যদি না থাকতো তাহলে পরিস্থিতি আরো বেশি ভয়াবহ হয়ে যেত কমস কম উপকার না হলেও ক্ষতিটা থেমে আছে এটুকু স্বীকার করতে হবে তো বলছিলাম যে এলু অগ্রগামী দলের মধ্যে সাহাবায় আজমাইনের জামানার লোকেরা বেশি হবে তারপরে তাবেইনের জামানার লোক তারপর আতবাউ তাবেইন পরবর্তী জামানার লোক সংখ্যা অগ্রগামীদের মধ্যে খুব কম হবে ও বললেন অগ্রগামী মানুষদের মধ্যে দুই শ্রেণীর লোক ইসলামের জন্য কাজ করেছে এক শ্রেণী হল মুহাজিরিন যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছিলেন বাড়ি ঘর খেতি বাড়ি জমি জায়গা টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে সব জলাঞ্জলি দিয়ে রাতের অন্ধকারে ইমানকে হাতে নিয়ে তারা মদিনায় পৌঁছে গেছিল বাড়ির মায়া ঘরের মায়া দেশের মায়া খেসের মায়া এলাকার মায়া কিছু করেনি তারা তারা এগুলো সব ছেড়ে দিয়ে মদিনায় গিয়ে পাড়ি জমিয়েছেন ইমানকে বাঁচিয়ে রাখবার জন্য ইসলামকে টিকিয়ে রাখবার জন্য মদিনাতে যাদের কাছে আসলেন যারা হিজরত করলেন তারা হলেন মহাজের আর যারা মদিনাতে নুসরত করলেন তারা হলেন আনসার একটা হল হিজরত আর একটা নুসরত নুসরত মানে সাহায্য আর হিজরত মানে হলো পরিত্যাগ দেশ ত্যাগ করে দেশের মায়া ত্যাগ করে তারা চলে গেল আর তাদেরকেই আলিঙ্গন করে নিলেন এক শ্রেণী মুসলিম যারা মদিনার বাসিন্দা তাদেরকে আল্লাহ পাক বললেন আনসার এরা হলেন সাহায্যকারী যদিও এই নামের অপব্যবহার চলে বহু রকমের নামের অপব্যবহার এখন চলছে এরা চলবেই মানুষ ভালো নাম ব্যবহার করে কিন্তু কাজ করে খারাপ কবি বলছেন কুল্লুন ওয়াসলাম বিলাইলা ও লাইলা তোকে প্রত্যেকে বলে লাইলার সাথে আমার ভালোবাসা আছে লাইলা বলে আমি ওদেরকে চিনি না প্রত্যেকেই বলবে আমি নবীর উম্মত আশেকে রাসুল নবী বলবেন আমি তোদেরকে চিনি না প্রত্যেকে বলবেন আমি অমক ইমামের অনুসারী ইমাম বলবেন তোদেরকে আমি চিনি না তোরা যা করেছিল ওটা আমি করতে বলিনি আমি বলেছিলাম যেটা সহি আদিস ওটা আমার মাঝাব সহিদিস মানিস নেই তো আমি কি করবো এখন কিছু করবার নেই আনসারুল্লাহ বাংলা টিম নামক একটা দল আছে দেশে যারা জঙ্গিবাদের উস্কানি দিয়ে চলে দুঃখজনক হল সত্য যে আহলাদিসেরা এই জঙ্গিবাদের বিরুদ্ধে সর্বপ্রথম যাদের লেখনী বক্তব্য কলম জঙ্গিদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে ইয়াহিস আন্দোলনের মহতারাম আমির জামাতের ক্ষুরোধার লেখনী ডক্টর কাবির ইসলাম ভাইয়ের জঙ্গিবাদ বনাম ইসলাম জঙ্গিদের অপব্যাখ্যার অবতৎপরতার জব মহতারাম আমির জামাত ডক্টর গালিব স্যারের লেখা বইগুলো এত কিছু থাকার পরেও ডিএমবি কমিশনার অকপটে বলে ফেললেন যে আহলাদিসদের মধ্যে জঙ্গি বেশি আহলাদিস সম্পর্কে আপনি স্টাডি করুন জোরে আমিন বললে আহলাদিস হয় না রফেল এদিন করলে আহলাদিস হয় না একবার পুলিশ অফিসারকে বলছিলাম স্যার বড় লম্বা দাড়ি রাখলে যদি জঙ্গি হয় তো রাম ছাগলকেও জঙ্গি বানান ওর তো দাঁড়িয়ে আছে বড় লম্বা দাঁড়িয়ে রাখলে যদি জঙ্গি হয় তো রবি ঠাকুর বড় জঙ্গি রবীন্দ্র ঠাকুর দাঁড়িয়ে অত বড় দাঁড়িয়ে আমাদেরও না কাজেই জোরে আমিন বললে আহলাদিস হয় না জোরে আমিন একটা আমলের নাম আর যারা মুসলিমকে কাফের মনে করে মুসলমানের রক্তকে হালাল মনে করে তারা আকিদা হল খারিজি আকিদা আকিদা যদি ঠিক না হয় তা আমল দিয়ে কাজ হবে তো যাই হোক আনসার এবং মহাজের নুসরত এবং হিজরত একদল সাহাবি সাহায্য করলেন আর দল হিজরত করলেন এই দুই দলের সম্মিলিত প্রচেষ্টায় রসুল ইসলাম প্রথমে মসজিদের নবমী তৈরি করলেন আজকের এই মসজিদের ইতিহাসকে স্মরণ করে সেই দিনে সেই মসজিদের নবমীর আদলে গড়ে ওঠা এই মসজিদের ইতিহাসে সেই কথা মনে পড়ছে রসুল্লাহাম দুই দল লোককে প্রথমেই মসজিদ বানাবার আগে একটা কাজ করলেন মদিনায় ঢুকে আখা বাইনাল আনসার ওয়াল মুহাজিরিন আনসার এবং মহাজিরদের মধ্যে একটি ভাতৃত্ব বন্ধন জুড়ে দিলেন মসজিদ পরে বানালেন আগে দুই দলের মধ্যে আনসার এবং মহাজেরদের মধ্যে ভাতৃত্ব বন্ধন জুড়ে দিলেন আখা ভাই ভাই বানিয়ে দিলেন একজন আনসারিকে ডেকে বললে শোনো এই ভাই তোমার এসেছে মক্কা থেকে এর দেখভাল করার দায়িত্ব তোমার এ তোমার মেহমান নিয়ে যাও এক একজনকে এক একজন হাতে তুলে দিল সাহাবিদেরকে যারা মক্কা থেকে এসেছে তাদেরকে মদিনার বাসিন্দাদের হাতে তুলে দিল এটা তোমার ভাই নিয়ে যাও তাদের এটা তোমার ভাই বানিয়ে দিলাম আনসারি ভাই মহাজের ভাই তুমি তার আনসার ভাই নিয়ে গেলেন তারা তারপরে কি করলেন আপনারা সব জানেন গিয়ে বলেন ভাই রসুল তোমাকে আমার ভাই বানিয়ে দিস আমার দুইটা খেজুরের বাগান আছে কোনটা তোমার পছন্দ ওটা নিয়ে যাও আমার দুইটা ঘর আছে কোন ঘরটা তোমার পছন্দ নিয়ে যাও নিয়ে যাও রসুলাম ভাই বানিয়ে দিয়েছে এইভাবে তারা নিজেদের অভাব অনটনের ভিতর দিয়েও তারা মক্কা থেকে আগত ভাইদেরকে সহযোগিতা করলেন কারণ আমাদের অবস্থাটা কি আমরা অনেক দূর থেকে এসেছি কেউ বাংভাষী দক্ষিণবঙ্গ ঝঞ্ঝা বিক্ষুব্ধ এলাকা জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড়ে বাড়িঘর ভেঙে সবকিছু বিলীন হয়ে যায় কেউ নর্থ বেঙ্গলের মঙ্গা পীড়িত এলাকার লোক বহু দূর দারাজ থেকে ভোকানাঙ্গা মানুষগুলি ঢাকায় আসে একটু আশ্রয় নেওয়ার চেষ্টা করে একটু বসবাস করার ঠাঁই খোঁজে যারা ঢাকার আদি বাসিন্দা তারা বুক পেতে এসব ভাইদেরকে আলিঙ্গন করে নেয় নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল থেকে অসহায় লোকেরা এসে অরিজিনাল যারা ঢাকার আদিবাসিন্দা তাদের বাড়িতে লজিং থেকে তাদের সহযোগিতায় তাদের দুটা দানা পানি খেয়ে লেখাপড়া শেখে মানুষ হয় তাদের আশ্রয় প্রশ্রয় থেকে তাদের অনেক কর্মকাণ্ড সামনের দিকে এগিয়ে যায় তাহলে আপনি পারবেন সব কাজ করতে না আপনি পারবেন না আপনার টাকা আছে টাকা দিয়েছেন মসজিদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার কিছু এলেম আছে এলেমটা আমি দিচ্ছি দেওয়ার চেষ্টা করছি আরেকজন অসহায় মানুষ সে একটু শ্রম বিনিয়োগ করছে আরেকজন বুদ্ধিমান ব্যক্তি একটু বুদ্ধি দিয়েছে এটা এইভাবে না করলে এভাবে করলে ভালো হয় তাহলে একজনের মেধা আরেকজনের টাকা আরেকজনের এল দিয়ে সমন্বয় সাধিত হয়ে কাজগুলি এগিয়ে যাচ্ছে ইবলিশ শৈতান সবসময় চেষ্টা করবে আমাদের ভিতরের এই আন্তরিক ভাতৃত্ব বন্ধনকে নষ্ট করে দিতে সমালোচনা করা সহজ কাজ করা কঠিন কেউ এত বলবে যে এইটুক মসজিদ করলো এইটুক হলো লোক ধরে না সিঁড়িটা এদিক দিয়ে না দিলে ওদিক দিয়ে দিয়ে হলো এটা না করলে ওটা হতো বহু সমালোচনা করা সহজ কিন্তু কাজ যে কত কঠিন যে করে সেই জানে বহু কষ্টের ফসল এই আজকে সেই আকিদার দুটা কথা সেরেক বেদাতের রাজধানীতে দাঁড়িয়ে আমরা বলতে পারছি আলহামদুলিল্লাহ মসজিদ ছোট হতে পারে মুসলিম সংখ্যা কম হতে পারে কিন্তু এখানকার মুসলি এক একজন একটা বুলেট সেই দিন বহু ঝড়ঝাপটা এসেছে কত বছর যাবৎ আমরা ঠিকমতো আসরের আজান টাইম মাইক দিয়ে দিতে পারিনি কেন মাইক দিয়ে দিলে মসজিদ ভেঙে দিয়ে যাবে পুড়িয়ে দিবে উড়িয়ে দিবে গুড়িয়ে দিবে মাগরীবের সূর্য ডুবে গেছে আমরা ইফতারি খেয়ে বসে রয়েছি পার্শ্ববর্তী মাঝাবিদের আজান যখন হয়েছে তাদের আজান শুনে তারপর আজান দিতে হয়েছে কেন ওই অবস্থায় যদি ঠিক সূর্য ডুবার সাথে সাথে আজান দেওয়া হয় মসজিদ জ্বালিয়ে পুরি সারকার করে দেবে ঘোষণা দিয়েছে মসজিদে খোদবায় মুক্তি মহোদয়গণ ঘোষণা দিয়েছে লামুজাবিদের বিরুদ্ধে যার যা হাতিয়ার আছে সব বেরিয়ে পড়ো ঝাঁপিয়ে পড়ো আমাদের দিনী ভাইদেরকে যারা সহযোগিতা করেছিলেন তার ভিতরে সর্বপ্রথম যার নাম মনে পড়ে তিনি হলেন ঢাকা সিটি কর্পোরেশন প্রাক্তন মেয়র জনাব মির্জা আব্বাস আল্লাহ তাকে রহম করুন যিনি দাঁড়িয়ে বলছিলেন এদেশে শিয়ারা বাস করবে কাদিয়ানিরা বাস করবে হিন্দুরা বাস করবে আহলেসরা বাস করতে পারবে না কেন তাকে আরো অনেকে সহযোগিতা করেছিলেন জনাব হাজি নব সাহেব বহুবার এখানে এসেছেন বংশালের ভাইয়েরা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন তদানীন্তন কালের যারা দায়িত্বশীল ছিলেন তারা গামছা বিছিয়ে ভিক্ষুকের মতো ওই বংশালের মসজিদগুলোর গেটে বসে থেকেছেন দুই দশ টাকা করে মানুষ দিয়েছে সে টাকা দিয়ে মসজিদ হয়েছে ইবলিশ শৈতান আপুষ দ্বন্দ্বের মাধ্যমে বা নিজেদের ভিতরে ভুল বুঝাবুঝি সৃষ্টি করে এটাকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য চেষ্টা সবসময় করবে কিন্তু আমরা সবসময় স্মরণ রাখব আনসার আর মহাজেদের ইতিহাস ওরা আসলেন আর এটা বুক পেতে মেনে নিই তারা বাড়িঘর ছেড়ে দিলেন আর যারা বাড়িঘর তাদেরকে দিয়ে দিলেন আল্লাহ পাক তাই বললেন ওয়াসাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার মুহাজির আনসার ভ্রাতৃত্ব বন্ধন হয়ে গেল নবী সাল্লাল্লাহু সাল্লাম মসজিদের নববী ভিত্তি প্রস্তর স্থাপন করছেন কোথায় মসজিদে নবী হবে আল্লাহর তরফ থেকে বলা হলো উঁট ছেড়ে দাও নবীর উঁট যেখানে গিয়ে শুয়ে পড়বে ওই জায়গায় হবে মসজিদে নবী মসজিদে নবী কোন জায়গায় হবে কেউ বলছে আমার জায়গায় হোক কেউ বলছে আমার জায়গায় হোক এখানে হোক সেখানে হোক কিন্তু আল্লাহ ফয়সলা ওই চিপাগলির মধ্যে আইলান্স মসজিদের জায়গা হয়েছে বহু বাধা বিপত্তির মুখে আল্লাহ পাক এখন তিন রাস্তার মাথায় নিয়েছে আল্লাহ পাক যে দিতে পারে না আল্লাহ যে আছে আল্লাহ যে সহজ করে দেন আসা তাকরা হুসাইয়ান ওহ খাইরুল্লাহ তোমরা সেটাকে অকল্যাণ মনে করো সেটা তোমার জন্য কল্যাণ কর সেদিন ওই বাধার মুখে চিপাগলি থেকে বের হয়ে তিন রাস্তার মুখে আহলাদিস মসজিদ ফালিল্লাহ হামদাল মিন্না কার অর্ডারে হয়েছে ওই মহান আল্লাহর অর্ডারে হয়েছে উঠ ছেড়ে দেওয়া হলো সাহাবিগণ যার যার জমিনে নেওয়ার চেষ্টা করছে আল্লাহ নবী সালাম বললেন ছেড়ে দাও উঠকে ওই উট আল্লাহর তরফ থেকে আদেশ প্রাপ্ত যেখানেও বসে যাবে ওটাই হবে মসজিদে নবীর ঠিকানা একটা জায়গার মধ্যে উঠ গিয়ে বসে পড়ল রসুলাম খোঁজ নিয়ে দেখলেন দুইজন একই বালকের সেই জায়গা মূল্য দিয়ে খরিদ করা হলো সেখানে জাহিরিয়াতের জামানার কিছু কবর ছিল কবরগুলিকে খনন করে সে হার হাড় দিয়ে তুলে ফেলানো হলো তারপর সেখানে মসজিদে নবী কার্যক্রম শুরু হয়ে গেল রসুলাম নিজ হাতে মসজিদে নবীর কাজ করছেন সাহাবাইকেরামগণ আনসার মহাজের উভয় পক্ষ মিলে মসজিদে নবী নির্মাণের কাজ সনয় সনয় গতিতে এগিয়ে চলছে আল্লাহ নবী সাল্লাম সাহাবিদের কান্তি দূর করার জন্য সেই সময় একটি জাগরণী বা একটি ইসলামী গান পরিবেশন করলেন স্বয়ং আল্লাহ নবী আল্লাহ لا عيش إلا في عيش الآخرة فاغفر الأنصار والمهاجرة اللهم لا عيش إلا في عيش الآخرة হে আল্লাহ আমাদের কোনো স্বস্তি নেই আখেরাতের স্বস্তি ছাড়া আমাদের কোনো আরামায়েশ নাই একমাত্র আখেরাতের আরামায়েশই আমাদের মুখ্য উদ্দেশ্য اللهم لا عيش إلا في عيش الآخرة فاغفر الأنصار والمهاجرة আনসারদেরকে ক্ষমা করে দাও মহাজেরদেরকে ক্ষমা করে দাও মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার আল্লাহ শুরু করলেন মুহাজিরদের নাম আগে দিয়ে আর নবী শুরু করলেন আনসারদের নাম আগে দিয়ে সমান সমান হয়ে গেল আল্লাহ শুরু করলেন মুহাজিরদের নাম আগে দিয়ে যারা মোহাম্মদের হাতে বায়াত করেছে কিসের বায়াত মুরিদ নল হালুয়ার ভিড় বায়াত ছাগল বকরির বায়াত কিসের বায়াত আমরা তো তারাই যারা বায়াত করেছি মোহাম্মদের হাতে আলাল জিহাদে মা বাকি না আবাদা যতদিন বেঁচে থাকবো আল্লাহর রাস্তায় সংগ্রাম করব আল্লাহর রাস্তায় জিহাদ করবো ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা সাহাবীগণ দুই লাইন গাইলেন ونحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا মসজিদে নবী কমপ্লিট হয়ে গেল আল্লাহ মসজিদে নবী পৃথিবীর মুসলমানদের রাজধানী হয়ে গেল স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম অর্থ মন্ত্রণের কার্যক্রম সকল মন্ত্রণায় সেখানে স্থাপন হয়ে গেল ফের শিক্ষা ব্যবস্থা চালু হল সাহাবিদেরকে রসুলাম তালিম দিতে লাগলেন সাহাবিদের জীবনী বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে রোহবানুন ফিল্লাই রাতের বেলা তারা তিন দরবেশ রাতের বেলায় সাহাবিগণ দরবেশ রহমান রহমান মানে দরবেশ মানে আল্লাহ ভক্ত রাত্রে ইবাদত করতেন তাহার যদি সময় কাটিয়ে দিতেন ও ফুরসানুন ফিল্লেই ফুরসানুন ফিন্নাহার আর দিনের বেলা তারা ঘোড়ার সোয়ার দিনের বেলা ঘোর সোয়ার আর রাতের বেলা দরবেশ ফুরসানুন ফিল্লাইলি বা রুহবান রুহবানুন ফিল্লাইল ও ফুরসানুন ফিন্নাহার সেখানে মসজিদে নবমীতে জাকাত বন্টনের জাকাত কালেকশনের সিস্টেম চালু হলো জাকাত বন্টনের ব্যবস্থা চালু হলো রিলিফের খেজুর জিহাদের সামগ্রী সেখানে জমা করার ব্যবস্থা হলো অসুস্থ ব্যক্তিদেরকে থাকার ব্যবস্থা করা হলো কয়েদিদেরকে রাখার ব্যবস্থা হলো অসহায় মানুষের আসাবে সুব্বাদের থাকার জায়গা হলো মসজিদে নবী সকাল বিকাল অসহায় সাহাবিদের গুঞ্জরণে মুখরিত তারা সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করে আল্লাহর জিকির আজকার করেন আল্লাহ পাক বলেন ওলা তাতুদ্দিল্লাদিন يدعون ربهم بالغداة والعشي ما شاء الله جزاك الله خير আল্লাহ পাক বললেন ওয়ালা তাতরুদিল্লাদিন ইয়াদউনা রাব্বাহুম যারা রবের কাছে দোয়া করে সকাল বিকাল এদেরকে তাড়িয়ে দিও না ওরা অসহায়রা মসজিদে নবীতে থাকে অসহায়দের বাসস্থান হয়ে গেল কয়েদি থাকার জায়গা হল বহুত ইতিহাস মসজিদে নবীর এখনো মসজিদের নবমী থেকে একটি পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি চালানো হচ্ছে এবার রমাদান মাসে সফরে গিয়ে সেখানকার সুন উত্তাদিস সুন উত্তাদিসের যিনি ডক্টর ফায়েজ আল ফায়েজ হাফেজ আহ ডক্টর ফায়েজ আল ফায়েজ ইনি সর্বপ্রথম মসজিদে নবীতে বাংলা ভাষায় তালিম দেওয়ার অনুমতি আমাদেরকে দিয়েছিলেন সর্বপ্রথম রূপগঞ্জের মিয়া হাবিব আর আমি পাবনার আমানুল্লাহ দুইজন মিলে মসজিদে নবীতে সেই তালিম চালু করি বাংলা ভাষা এরপরে উর্দু ভাষায় চালু হলো ফার্সি ভাষায় চালু হলো তদানীন্তন কালের মালিক ফাহাদ বিন আব্দুল আজিজ রাহেমাহুল্লাহ তিনি যখন জানতে পারলেন যে কিছু ছেলেরা এগুলি করে তখন তিনি সেখান থেকে স্টাইফেনের ব্যবস্থা করে দিলেন বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ তিনি কিছু বোনাস পাঠাই দিলেন আমাদের মুকাফা বলে মুকাফা পাঠাই দিলেন মার্শাল এবং ঘোষণা দিয়ে দিলেন এটা হল সুগুনুল মালাকি মসজিদের নবমী এবং মসজিদুল হারাম এটা হল সুগুনুল মালাকি এটা কোনো মিনিস্ট্রি বা কোনো অফিস নিয়ন্ত্রণ করে না এটা সরাসরি বাদশার নিয়ন্ত্রণে এই জন্য বলা হয় খাদিমুল হারামাইনি শরীফাই একদম প্রেসিডেন্ট হাউস থেকে সরাসরি নিয়ন্ত্রণ করা হয় দুই মসজিদ প্রেসিডেন্ট হাউসের নির্দেশ ছাড়া কারো এগুলি করবার অনুমতি নেই প্রেসিডেন্ট যখন জানতে পারলেন যে কিছু যুবকেরা এখানে পথভোলা হাজিদেরকে পথের দিশা দিচ্ছেন তখন তিনি বিনা চাওয়াতে দুই বছর তিন বছর আমরা ফিসাবিলা কাজ করলাম আল্লাহ সন্তুষ্টি জন্য হঠাৎ করে আসানক এসে গেল তানসা দুনিয়া দুনিয়া কিছু আসলে ওটা ফেরত না এসে গেল আলহামদুলিল্লাহ এবং মারাঠি থেকে ঘোষণা দেওয়া হলো প্রত্যেক ভাষাতে এখানে তালিমের ব্যবস্থা চালু ধারাবাহিকতায় আমাদের জামালপুরের ভাই শেখ সাদী এখন খোদ বা তর্জমা করেন আর ময়মনসিংহের আব্দুল সত্তার তিরিশালী রাহেমুল্লার ছেলে তিনি ওখানে একদম বাকায়দায় বাংলা তালিম চালু করেছেন তার মাধ্যমে বাংলা তালিম চলছে আলহামদুলিল্লাহ এই জন্য বেদাতিদের মাথা গেছে গরম হয়ে কারণ সৌদি প্রশাসন খুব ভালো করে পরিষ্কার বুঝে ফেলেছে একমাত্র আহ্লাদিসরাই সৌদিকে ভালোবাসে বাকি যত বেদাতি আছে এরা হলো ইরান তুরান আফগানিস্তান অমক তমক এদের সাথে তাদের কানেকশন সৌদি আরবের সমালোচনা না করে যে পেটের ভাত মানে আজও পর্যন্ত সৌদি আরবে যতটুকু আছে তামাম বিশ্বের কোন জায়গায় ততটুকু সামাম বিশ্বের সবটুকু শান্তি সমৃদ্ধি একত্রিত বলে সৌদি আরব সমতুল হয় না সবচেয়ে বড় কি হল নবী মোহাম্মদ রসুলাম বলছেন ইসলাম শেষ পর্যন্ত মদিনায় থাকবে ইন্নাল ইমান সাপ যেমন বিচরণ শেষে তার গর্তে ফেরত যায় ইসলাম তামাম বিশ্বের ছড়িয়ে পড়ার পরে তামাম বিশ্ব থেকে ইসলাম ফিরে চলে আসবে মদিনায় শেষ ইসলাম থাকবে মদিনার ইসলাম যখন বিলুপ্ত হবে তখন কিয়ামত হয়ে যাবে কিয়ামতের আগ পর্যন্ত মদিনা ইসলাম থাকবে এটা বুখারির হাদিসে নবী গ্রান্তি দিয়ে গেছে এত কথা আপনি বলেন কেন আপনি একটা হাদিস বের করেন যে এটা আছে যে মদিনার দাবজাল ঢুকতে পারবে মদিনা আঠারোটা গেট রাখা হবে কানা দাবজাল এসে জাবালে রুমাতের উপর বসে পড়বে জাবালে সাওরের উপর বসে পড়বে জাবালে সাওর একটা আছে মক্কায় আর একটা হচ্ছে অহুত পাহাড়ের পিছনে ধূসর বর্ণের একটা পাহাড় আছে ওই পাহাড়ের নাম হল জাবালে সাউর ওই জাবালে সর ধূসর বর্ণের পাহাড়ের উপরে কানাদার জাল এসে বসে যাবে বসে যায় বলে হা দিহি তাইবা হা দিহি তাইবা হা দিহি তাইবা এটা মদিনা এটা মদিনা এটা মদিনা এখানে আমার ঢোকা হারাম এটা ঢোকা নিষেধ আল্লাহ নবী সালাম বলেন সেদিন মদিনা আঠারোটা গেট থাকবে এবং সশস্ত্র ফেরেস্তা পাহারাদার থাকবে কানাদার জাল মদিনায় ঢোকার চেষ্টা করলে একদম ফেরেস্তা থাপড়ায় সোজা করবে সশস্ত্র ফেরস্তা পাহারা দেখুন বুখার হাদিস তাহলে কিয়ামতের আগে কানা দাজ্জাল তাম পৃথিবীর মানুষকে বিভ্রান্ত করবে কিন্তু মদিনাকে বিভ্রান্ত করতে পারবে না তাই তো মাদানি আলেমদের নিয়ে তোমাদের এত অ্যালার্জি হ্যাঁ মাদানি আলেম ছাড়া বক্তৃতা হবে গত বছর মুন্সীগঞ্জ বলে দিল যে বক্তৃতা তোমাদের হবে কিন্তু মাদানি আলেম বক্তৃতা দিতে পারবে চেয়ারম্যান সাহেব মাস্টার সাহেব খুব বুদ্ধিমান লোক উনি দাঁড়িয়ে বললেন স্যার ওনাদেরকে জিজ্ঞেস করেন তো মদিনায় গিয়ে কোথায় সালাত আদায় করে হ্যাঁ তোমরা মদিনায় গিয়ে কোথায় সালাত আদায় করো কয় মসজিদে নবীতে তখন তো মাদানি আলেম খোদবা দেয় মাদানি আলেম সালাত আদায় করে তো মাদানি আলমের পিছনে মদিনায় দেয় সালাত আদায় করো মাদানি আলম বক্তৃতা দিতে পারো পুলিশ তাই তো দারুণ কথা মাদানি আলম দিতে পারবে না রসুল্লাহ সাল্লাম বলেন তোমরা যদি মদিনায় মৃত্যুবরণ করতে পারো তাহলে চেষ্টা করো তোমার মরণটা যদি না হয় তাহলে তুমি চেষ্টা করো কেন যার মৃত্যু মদিনায় হবে আমি নবী তার জন্য সুপারিশ করব নবীর সুপারিশ লাভে ধন্য হবেন তিনি যার মৃত্যু মদিনায় হবে ওই হাদিসটা আবার উল্টায় ফেলছেন ফারুক আজম উমরুল খাতাব রাজি আল্লাহ দোয়া করতেন সারা জীবন اللهم ارزقني শাহাদাতাম ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক প্রভু হে আমাকে শাহাদতের মৃত্যু দিও আর আমার মরণটা যেন মদিনার শহরে হয় ওয়াজাল মাউতি ফি বালাদে রাসূলিক আমার মরণটা যেন তোমার রাসূলের শহরে হয় কে দোয়া করলেন ফারুক আজম উমর ইবুল খাত্তাব রাজি আল্লাহ আল্লাহ তার মরণটা দিলেন কোথায় মৃত্যুটা শহীদই হালতে হল ফজরের সালাত রত অবস্থায় হল মসজিদে নবমীর জায়নামাদের উপরে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা সমূহের একটি জায়গা মসজিদে নবী সেই মসজিদে নবীর মুসাল্লা যে মুসাল্লায় দাঁড়িয়ে নবী সালাত আদায় করেছে সেখানে তার মৃত্যু হলো সেখানেই তাকে চাকু মারা হলো মানে মৃত্যু হলো মানে মৃত্যুর কারণ ঘটলো সেখানে সেখানে তাকে মারা হলো বাড়িতে নিয়ে যাওয়া হলো বেহুশ হয়ে পড়ে গেলেন ওমর খাত্তাহ হুঁশ ফিরার পরে প্রথমে জিজ্ঞেস করলেন আসাল্লাহ লোকেরা কি সালাদ করেছে হুঁশ ফিরার পরে ফারুক আজম প্রথম প্রশ্ন করলেন আসাল্লাস লোকেরা কি সালাদ করেছে জি সালাদ করে নিয়েছে ইসলামের কোন অংশ নাই যে সালাদ ছেড়ে দেয় অথবা সালাতের কিছু অংশ ছাড়ে মুসলিম জাহানের খলিফা মরুম খাত্তব চাকু চাকুতে আহত হলেন কোথায় মসজিদের নববী যায় নামাজে রসুল্লাহামের মুসাল্লায় দাঁড়িয়ে ফজরের সালাতরত অবস্থা হয় আল্লাহ আকবর সোহান তারপরে লোকের ভিড় হয়ে গেল বাড়িতে একজন যুবক ঢুকলেন অমরে ফারুক রাজি আলোচনা অসুস্থ মুমূর্ষ অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করবার আগে যুবকের পায়ের দিকে তাকিয়ে দেখলেন তার টাকনা ঢেকে আছে কাপড়ে মুমূর্ষ অবস্থায় ফারুক আজম বললেন যুবক ভাতিজা কাপড়টাও টাকনার উপর উঠায় না বড় ঘৃণিত কাজ আল্লাহ ঘৃণা ভরে তার দিক তাকাবেন না হাসরের ময়দানে যার টাকনা ঢেকে কাপড় এখন কাঁদার ভয়ে ফুল প্যান্ট গুটানো হয় ধুলার ভয়ে ফুল প্যান্ট গুটানো হয় ময়লার ভয়ে ফুল প্যান্ট গুটানো হয় পানিতে ভিজে যাবে ফুল প্যান্ট গুটানো হয় কিন্তু জাহান্নামের ভয়ে ফুল প্যান্ট কেটে ছোট করা যায় না আর মহিলারা মহিলাদের কাপড় আজ হাত ঝুলে যাবে ইউরখিনা শিবরন রসুল বলছেন মহিলাদের কাপড় আধার ঝুলবে হেঁচড়িয়ে যাবে আধার আরব দেশের মহিলাদের বোরকা দেখেন তারা রাস্তা ঝাড়ু দিতে দিয়ে যায় ইউরখিনা শিবরান এক হাত পারলে এক হাত না পারলে কমপক্ষে আধার টাকনার নিচে ঝুলতে ঝুলতে যাবে লেডিস পোশাক কিন্তু এখন আমার দেশে উল্টো নীতি চলছে যুবকদের পোশাক দিছে আর মহিলাদের ঠ্যাঙের উপরে নল ঠ্যাং ইন্নালিল্লাহে যেখানে এক শ্রেণীর লোক আসেন সেই জায়গায় বলছিলাম সেই মসজিদে নবী যেখানে তালিম চলল যেখানে রাজধানী হলো সেখান থেকে ইসলাম তাম বিশ্বে ছড়িয়ে পড়ল আজও আমরা আশাবাদী যেখানে এই মাদারটেক মসজিদ থেকে ইসলামের আলো বাতি তাম বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে আপনি এখানে বসে আছেন অল্প কজন লোক ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষের কাছে আমাদের এই খোদবা পৌঁছে গেছে হাজার হাজার মানুষ লাইভে দেখছেন আপনাদেরকে তারা খোদবার শুনছেন খোদবার শুনি তাদের লাইফ স্টাইল চেঞ্জ করে ফেলতেছে আল্লাহ আকবর আল্লাহ পাক কবুল করুন আল্লাহ আমি শুভ সংবাদ আছে সমাপনী পরীক্ষায় যতগুলি ছেলে এবং মেয়ে মহিলা মাদ্রাসা বয়স মাদ্রাসায় যতগুলি ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে হান্ড্রেডে হান্ড্রেডে পাশ করেছে আলহামদুলিল্লাহ তার মধ্যে এ গ্রেডে পেয়েছে বেশ কিছুজন এ প্লাস পেয়েছে বেশ কিছুজন এ গ্রেডে পাশ করেছে বাকি জন মাসা রেজাল্ট ভালো আলহামদুলিল্লাহ বয়স্কদের শর্ট কোর্স যেটা যুবকদের জন্য চালু করা হয়েছে আরবি ভাষা কোর্স একটা চালু করা হয়েছে আপনারা শুনেছেন তার পাশাপাশি বয়স্কদের জন্য চালু করা হয়েছে আপনারা দ্রুত গতিতে নাম লেখিয়ে তালিমি সিলসিলায় নিজেকে জড়িয়ে দিন শেষ একটা হাদিস বলে আজকের খোদবার শেষ করবো ইনশাল্লাহ রসুল্লাহামের জনক সাহাবি মুমূর্ষ অবস্থায় মৃত্যু মুখে পতিত আরেকজন সাহাবি সাক্ষাৎ করতে এলেন সালাম দিয়ে বসলেন বসে ভাই তুমি এসে একটু ভালো হয়েছে আমাকে একটু ফারায়দের মাসলাটা শেখাও যে ফারায়দের মাসলা তুমি এই মুমূর্ষ অবস্থায় ফারায়দের মাসলা দেখবো ফারাইজ করতে পারবে না আল্লাহ আল্লাহ করো জিকিরাজগার করো দোয়া দূরত করো মুমূর্ষ ফারাইদের মাসলা তুমি শিখে কি করবো সাহাবি বললেন আমি নবীর মুখে বলতে শুনেছি যারা এলেন শিখতে শিখতে মৃত্যুবরণ করে তারা শহীদী হালতে মৃত্যুবরণ করে তা আমি ফারাইদের মাসলাটা শিখি নেই এখনো আমি মৃত্যু সজ্জায় সাহিত হয়ে ফারাইদের মাসলা শিখতে শিখতে তারা আমার মরণ হয়ে যায় আল্লাহ আকবর তাই তো আমাদের ওই দাদা ভাই হাজি আফসার উদ্দিন মাসা এই বয়সে এসে কোরআন মজিদ শিখলেন কতগুলি মুখস্থ করলেন আর একজন ভাই ছিলেন সাইফুল ভাই খুশি চোখে এসে বসে খতিব সাহেব আমি সুরায় মুখ মুখস্থ করে ফেলেছি কি তৃপ্তি হাসি কি আনন্দ বয়স্ক বয়স হয়েছে কোনো সমস্যা নেই মুমূর্ষ সাহাবি যদি হারাইদের মাসলা আসে আপনার বয়স হয়েছে সমস্যা নেই বয়স্কদের আরো সুবর্ণ সুযোগ এখন ছেলেরা হয়েছে কাজকর্ম করে আপনার সময় আছে আপনি আসেন মসজিদে বসেন বসে কিন্তু তালিম শিখেন এই মসজিদ আজকে এই নতুন ভবনে খোদবার শেষ প্রান্তে মহান কারণে কাল্লাপাকের পাকের বারগাহে দোয়া করে আল্লাহ আমরা হয়তো চলে যাব এই মসজিদকে তুমি কবুল করে নাও কেমন পর্যন্ত এখান থেকে হকের বাতি তাম পৃথিবীতে ছড়িয়ে পড়ে আল্লাহ তৌফিক দাও সুবাহ আল্লাহ বিহামদেব ওয়াফির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমী